নূহ ইব্রাহিম মুসা ও মরিয়ম পুত্র ঈশার নিকট হইতেও এই সকলের নিকট হইতেই আমরা খুব পাকাপোক্ত প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছি যেন সতলোক দিগকে তাহাদের সততা সম্পর্কে জিজ্ঞাসা করেন আর কাফিরদের জন্য তো তিনি অত্যন্ত কষ্টদায়ক আজাব প্রস্তুত করিয়া রাখিয়াছেন يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاء لكم جنود فأرسلنا عليهم ريحا فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে ইমানদারগণ স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যাহা তিনি তোমাদের প্রতি দেখাইয়াছেন যখন শত্রু সৈন্যবাহিনী তোমাদের উপর চড়াও হইয়া আসিয়াছিল তখন আমরা তাহাদের উপর এক প্রবল ঝটিকা পাঠাইয়াছিলাম এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করিলাম যাহা তোমাদের গোচরীভূত হয় নাই আল্লাহ সবকিছুই দেখিতেছিলেন যাহা তখন তোমরা করিতেছিলে إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب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 عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ইমানদার লোকদের মধ্যে এমনও লোক রহিয়াছে যাহারা আল্লাহর নিকট কৃত ওয়াদাকে সত্য প্রমাণ করিয়া দেখাইয়াছে তাহাদের মধ্যে কেহ স্বীয় নজরানা পূর্ণ করিয়াছে আর কেহ সময় আসার অপেক্ষায় রহিয়াছে তাহারা নিজেদের আচরণে কোনো পরিবর্তন সূচিত করে নাই ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما এইসব কিছু হইয়াছে এই কারণে যেন আল্লাহ সত্যনিষ্ঠ লোকদিগকে তাহাদের সততার পুরস্কার দেন আর মুনাফিক দিগকে ইচ্ছা হইলে শাস্তি দিবেন ইচ্ছা হইলে তাহাদের তবা কবল করিয়া লইবেন নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল ও অতিশয় দয়াবান ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আল্লাহ তালা কাফিরদের মুখ ফিরাইয়া দিলেন তাহারা কোনো স্বার্থ লাভ না করিয়াই মনের জ্বালা লইয়া ফিরিয়া গেল আর মুমিনদের তরফ হইতে লড়াই করার জন্য আল্লাহ যথেষ্ট হইলেন আল্লাহ বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا অতঃপর আহলি কিতাবদের মধ্য হইতে যাহারা এই আক্রমণকারীদের সহিত সহযোগিতা করিয়াছিল আল্লাহ তাহাদিগকে তাহাদের দুর্গ হইতে উঠাইয়া আনিলেন এবং তাহাদের হৃদয়ে তিনি এমন ভীতির সঞ্চার করিয়া দিলেন যে আজ তাহাদের এক দলকে তোমরা হত্যা করিতেছ অপর দলকে বন্দি করিয়া লইতেছ وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا তিনি তোমাদিগকে তাহাদের জায়গা জমি ঘর বাড়ি এবং তাহাদের ধনমালের উত্তরাধিকারী বানাইয়া দিয়াছেন আর তাহাদের সেই সব অঞ্চল তোমাদিগকে দিয়াছেন যেখানে ইতিপূর্বে তোমরা কখনো পদসঞ্চার করো নাই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا হে নবী তোমার স্ত্রীদিগকে বলো তোমরা যদি দুনিয়া ও ইহার চাকচিক্যই পাইতে চাও তবে আসো তবে জানিয়া রাখো তোমাদের মধ্যে যাহারা নেককার তাহাদের জন্য আল্লাহ বিরাট পুরস্কার নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا হে নবীর স্ত্রীগণ তোমাদের মধ্যে যে কেহ কোনো সুস্পষ্ট অশ্লীল কাজ করিবে তাহাকে দ্বিগুণ আজাব দেওয়া হইবে আল্লাহর পক্ষে এই কাজ খুবই সহজ ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما আর তোমাদের মধ্য হইতে যে কেহ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য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 মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কাহারও পিতা নয় বরং সে আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী মাত্র আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا হে ইমানদার লোকেরা আল্লাহকে খুব বেশি করিয়া স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তাহার প্রশংসা ও মহিমা ঘোষণা করিতে থাকো هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি তোমাদের প্রতি রহমত বর্ষণ করেন তাহার ফেরেস্তাগণ তোমাদের জন্য রহমতের দোয়া করে যেন তিনি তোমাদিগকে জমাট বাঁধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসেন তিনি মুমিনদের জন্য বড়ই অনুগ্রহশীল تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما যেদিন তাহারা তাহার নিকট সাক্ষাৎ করিবে সালাম দ্বারাই তাহাদের অভ্যর্থনা করা হইবে এবং আল্লাহ তাহাদের জন্য বড়ই সম্মানজনক প্রতিদান নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হে নবী আমরা তোমাকে পাঠাইয়াছি সাক্ষীদাতা স্বরূপ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে এবং আল্লাহর অনুমতিক্রমে তাহার প্রতি আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসাবে وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا তোমার প্রতি ইমান পোষণকারী লোকদিগকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য আল্লাহর তরফ হইতে বিরাট মর্যাদা রহিয়াছে ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আর কাফির ও মুনাফিকদের সম্মুখে আদৌ দমিয়া যাইও না তাহাদের নিপীড়নকে মাত্রই পরোয়া করিও না এবং আল্লাহর উপর ভরসা করো আল্লাহ যথেষ্ট সমস্ত ব্যাপার তাহারই উপর সোপর্দ করার যোগ্য يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن من قبل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 তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীগণকে বলিয়া দাও তাহারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের আঁচল ঝুলাইয়া দেয় ইহা অধিকতর উত্তম রীতি পদ্ধতি যেন তাহাদিগকে চিনিয়া লওয়া যায় ও তাহাদিগকে উত্তক্ত করা না হয় আল্লাহ অতীব ক্ষমাশীল ও অশেষ দয়াবান لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিক লোকেরা এবং যাহাদের মনে বেধি রহিয়াছে তাহারা আর যাহারা মদিনায় উত্তেজনাকর গুজব ছড়াইতেছে তাহারা যদি নিজেদের এই তৎপরতা হইতে বিরত না থাকে তাহা হইলে তাহাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা তোমাকে দায়িত্বশীল করিয়া তুলিব অতঃপর এই শহরে তোমার সহিত তাহাদের বসবাস কঠিনই হইয়া পড়িবে তাহাদের উপর চারিদিক হইতে লানত বর্ষিত হইবে যেখানেই তাহাদিগকে পাওয়া যাইবে তাহাদিগকে পাকড়াও করা হইবে ও নির্মমভাবে হত্যা করা হইবে سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا ইহা আল্লাহর স্থায়ী রীতি এই ধরনের লোকদের সহিত পূর্ব হইতেই এই ব্যবহার চলিয়া আসিয়াছে আর তোমরা আল্লাহর সুন্নাতে কোনরূপ পরিবর্তন দেখিতে পাইবে না يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে কিয়ামতের নির্দিষ্ট সময় কখন আসিবে বলো উহার জ্ঞান তো আল্লাহর নিকটই রহিয়াছে তুমি কিভাবে জানিবে সম্ভবত উহা খুব নিকটেই আসিয়া পড়িয়াছে إن الله لعن الكافرين وأعد لهم سعيرا সে যাহাই হোক ইহা নিশ্চিত যে আল্লাহ কাফির দিগকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছেন خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا যেখানে তাহারা চিরকাল থাকিবে সেখানে তাহারা কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক পাইবে না يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন তাহাদের মুখমণ্ডল আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হইবে তখন তাহারা বলিবে হাই আমরা যদি আল্লাহ এবং রাসুলের আনুগত্য করিতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا আরো বলিবে হে আমাদের রব আমরা আমাদের সর্দার ও নেতৃবৃন্দের আনুগত্য করিয়াছি আর তাহারা আমাদিগকে হেদায়েতের পথ হইতে গুমরা করিয়াছে ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের রব তাহাদিগকে দ্বিগুণ আজাব দাও এবং তাহাদের উপর কঠোর অভিশাপ বর্ষণ করো يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে ইমানদারগণ তোমরা সেই লোকদের মতো হইও না যাহারা মুসাকে কষ্ট দিয়াছিল অতঃপর আল্লাহ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 এবং মুশরিক পুরুষ স্ত্রীলোক দিগকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও স্ত্রীলোকদের তবা কবুল করিবেন বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান